উকবা ইবনু আমির রদিল্লাহ তালাহতে হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন শর্তসমূহের মধ্যে যা পূর্ণ করার সর্বাধিক দাবি রাখে তা হলো সেই শর্ত যার দ্বারা তোমরা তোমাদের স্ত্রীদের হালাল করেছো